এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ের এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ে জৈসে হালত মে ওকে হবে জৈসে হালত মে ওকে হবে ওয়াকে হবে উস্কো আইলেম শিখনা জরুর সকলে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী হয়ে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী হয়ে চাই তুমি ধনী হও কি বা গরিব এলেম তোমাকে শিখতে হবে কালে এলমে অহির খুঁজে যেতেই হবে চাই তুমি ধনী হও বা গরি এলেম তোমাকে শিখতে হবে মুক্তি চাও যদি পরকালে এলমে অহির খুঁজে যেতেই হবে চাই তুমি ধনী হও বা গরি এলেম তোমাকে শিখতে হবে মুক্তি এলমে রহের খুঁজে যেতেই হবে এলমের তালিবরা শ্রেষ্ঠ ধরায় এলমের তালিবরা শ্রেষ্ঠ ধরায় এলমের তালিবরা শ্রেষ্ঠ ধরায় মাগফিরাতের দোয়া পাই সকলের এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী হয়ে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ে জেসে হালত মে ওকে হবে জেসে হালত মে ওকে হবে জেসে হালত মে ওকে হবে উসকো এলিম শিখনা জরুর সকলে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ে এলেম শিক্ষা করা পর মুসলিম নর নারী উভয়ে এলেম শিখতে যদি ছাড়তে হয় দেশ অথবা যেতে হয় বহু দূরে তবুও যেতেই হবে বলেছে রাসুল এলমে দিন শিখার তোরে এলেম শিখতে যদি ছাড়তে হয় দেশ অথবা যেতে হয় বহু দূরে তবুও যেতেই হবে বলেছে রাসুল এলমে দিন শিখার তরে এলেম শিখতে যদি ছাড়তে হয় দেশ অথবা যেতে হয় বহু দূরে তবুও যেতেই হবে বলেছে রাসুল এলমে দিন শিখার তোরে এলমে দিন হলো আল্লাহর নূর এলমে দিন হলো আল্লাহর নূর এলমে দিন হলো আল্লাহর নূর কেবল চাই না ভাগি সেই নূরের এলেম শিক্ষা করা পর মুসলিম নর নারী উভয়ে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ে जैसे हालत में वाक़े होवे जैसे हालत में वाक़े होवे जैसे हालत में वाक़े উসকো এলেম শিখনা জরুর সকলে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ে এলেম শিক্ষা করা ফরজ মুসলিম নর নারী উভয়ে